ইবনু উমর রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমরা যখন হুদাইবিয়া সন্ধির পরবর্তী বছর প্রত্যাবর্তন করলাম তখন আমাদের মধ্য হতে দুজন লোকও যে বৃক্ষের নিচে আমরা বায়াত করেছিলাম সেটি চিহ্নিত করার ব্যাপারে একমত হতে সক্ষম হয়নি তা ছিল আল্লাহ তালার পক্ষ থেকে রহমত স্বরূপ বর্ণনাকারী বলেন আমি নাফি রহমতুল্লা আলহীকে জিজ্ঞেস করলাম যে তাদের নিকট হতে কিসের বায়াত গ্রহণ করা হয়েছিল তা কি মৃত্যুর উপর তিনি বললেন না বরং আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাদের নিকট হতে দৃঢ় থাকার উপর বায়াত গ্রহণ করেছিলেন